অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমার কালিমা মুছে যাবে ক্ষত দেহের এই তপ্ত খুনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমার জীবন আমি খোদার রাহে বিলাতে চাই শুধু সবার আগে আশুক না ঝড় বাধা পাহাড় সামা পারবে কি রুখতে আমায় কেহ আমার জীবন আমি খোদার রাহে বিলাতে চাই শুধু সবার আগে আশুক না ঝড় বাধা পাহাড় সম পারবে কি রুখতে আমায় কেহ শহীদের ঈদগাহে সবার সাথে মিশে আছি আমি অনুপ্রাণী অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে আমায় শুধু পাবে জিহাদ মাঠে বীরের দেশে আমি লড়ছি হেসে জালিম শাহির ওই প্রাসাদ খানা গুড়ে গুড়ে দিতে করছি হানা সবার কাছে বিদায় দুয়া মাঙি সালাম সজনার গুরু জানি অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রণাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রনাঙ্গনে আমার মা মুছে যাবে ক্ষত দেহের এই তপ্ত খুনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রনাঙ্গনে অসীম সাহসার দীপ্ত মনে এবার যাব আমি রনাঙ্গনে এবার যাব আমি রণাঙ্গনে এবার যাব আমি রণাঙ্গনে